আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত দুনিয়ার বাস্তবতা নিষণ্ন যেটা কোনো অঙ্কের কোনো পরিমাণ নেই সেই বিষয়টা যদি আমরা সকলেই উপলব্ধি করতে পারতাম তাহলে অনেক কিছু করে পারতাম দুনিয়া হচ্ছে নিঃসন্ন আজ গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বিল্ডিং আরাম আয়েসের জায়গা আমরা বানাইছি করছি এক সেকেন্ডের জন্য এই বিলাসিতা এই আরামায় সব নিঃশূন্য হয়ে যাবে মাটির মধ্যে ঢুকে যাব নিঃশূন্য বলতে একবারে নিঃশূন্যই ইহার কোনো পরিমাণ নেই তারপরও আমরা এই পৃথিবীতে এমনভাবে চলাফেরা করি যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকব অথচ আমাদের কাছে মৃত্যু বিষয়টা সত্য মরতেই হবে সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে হবে তাহলে আমরা কিসের ধোকায় কিসের প্রতারণায় পড়ে আছি আল্লাহ সুবহানাহ তালা যখন আসমান এবং জমিনকে হাতে ভাঁজ করে নেবেন এবং ডাক দিয়ে বলবেন আজকে রাজত্বকার আজকের সার্বভৌমত্বকার আজকের আধিপত্যকার কারণ দুনিয়াতে আজ বর্তমান অনেক প্রতাপশালী অহংকারী দাম্ভিকতার মতন এই পৃথিবীতে চলছে তারা চলছে এবং তাদের হাতে আজ ক্ষমতা রয়েছে তারা মনে করছে যে আমরাই সব দিকে ক্ষমতাশালী আমরাই প্রতাপশালী অনেক কিছু আমরা করতে পারব আল্লাহ কতটা শক্তিবান কতটা ক্ষমতা রাখে যদি আমরা কোরআন পড়ি তাহলে বুঝতে পারবো যে এই দুনিয়ার শক্তি কতটা নগণ্য কতটা সংকীর্ণ যখন আসমান এবং জমিন ভেঙে পড়বে তারাগুলো ঝরে পড়বে পাহাড় পর্বতমালাগুলো যখন ধুলো সাত হয়ে যাবে যখন জমিনকে আল্লাহ ভাঁজ করে দেবে তখন আল্লাহ বলবে আজকে রাজত্ব কার আজকের ক্ষমতাকার আজকের আধিপত্যকার কার ক্ষমতা আজ আমরা ভয় করছি সামান্য কুপফাদের টেকনোলজি কুপফাদেরকে দেখে এরা তো একটা প্রাণী এরা তো একটা মানুষ কি করবে এই শৈতানটা কি করবে আমাদের কিছুই করতে পারবে না যদি আমরা আল্লাহর একনিষ্ঠই বান্ধা হতে পারি আল্লাহ চাইতে কি এরা ক্ষমতাশালী আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না এরা অনেক কিছু করতে চায় যে কি করবে এরা এরা একটা ডিমে একটা গুহার মধ্যে বাস করছে একটা ডিমের মধ্যে সে এই ডিমটাকে আল্লাহ মুচুরে ভেঙে দেবে একদিন সেই বিষয়গুলো লক্ষ্য করলে আমাদের অন্তরে সামান্য কিঞ্চিত বিন্দু পরিমাণ ভয় ভীতি কাজ করবে না যদি এই বিষয়গুলোর প্রতি ইমান রাখি আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার আজকে সার্বভৌমত্ব কার আজকে আধিপত্য কার এই কথাটা আমি একটু পড়বো বলেছি কেউ উত্তর দেবে না আবার আল্লাহ বলবেন যে দুনিয়ার বাদশারা দুনিয়ার প্রতাপশালীরা দুনিয়ার অহংকারীরা কোথায় আজকে কোথায় তারা যারা দুনিয়াতে রাজত্ব করত দুনিয়াতে ভোগবিলাসিতা করত দুনিয়াতে দাম্ভিকতার সাথে চলতো সেসব প্রতাপশালী রাজা বাদশা শাসক শয়তানগুলো কোথায় আজকে কেউ উত্তর দিতে পারবে না সব তো ভেঙে চুরমা করতে দেবে আল্লাহ সবাই তো চিন্তাই আকার হয়ে থাকবে যে কি হচ্ছে এটা যখন কেয়ামত হবে যখন সিংহায় ফুক দেওয়া হবে তখন তাদের চিন্তা হবে যে কি হচ্ছে এমনি তো কোনদিন হয় নাই আল্লাহ ক্ষমতা কতটা যদি আমরা কোরআন পড়ি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তালা ক্ষমতা কতটা যদি আল্লাহ তালা আসমা ও সিফাত নাম নিরানব্বইয়ের নামের অর্থগুলো যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর ক্ষমতা কতটুকু আল্লাহ কতটা ক্ষমতা রাখে এই দুনিয়ার প্রতি প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালা অবগত কাউকে ছেড়ে দেবে না সবাইকে পাকড়াও করবে আর পাকড়াও জীবিত অবস্থায়ও করে এবং মৃত্যু অবস্থা কেমন ময়দানটা অবশ্যই করবে কাউকে ছাড়বে না যারা এই সীমালঙ্ঘন করে পাকড়া সবাইকে করবে আল্লাহ বলছেন কোথায় আজকে সেই সব প্রতাপশালীরা কোথায় সে অহংকারীরা যারা দুনিয়াতে নিজেরাই দাবি করতো আমরা রাজা আমরাই বাদশাহ আমরাই সব কিছু এই দেশ আমাদের সব কিছু আমাদের কোথায় আজকে তারা আল্লাহ বলবেন লিল্লাহ ওয়াহিদিল কাহার আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকেরই আধিপত্য কার সে মহা প্রকমশালী আল্লাহ সুবহান তালা জ্ঞানী মহাবৈজ্ঞানিকের যদি আমরা এই বিষয়গুলোকে সামান্য একটু একাকি ভাবি যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে কমসে কম আল্লাহর আসমা ও সিফাত নিরানব্বইটা নামের যে অর্থ তার তাৎপর্য কি সেই বিষয়গুলো সামান্য যদি ভাবি এবং তাপসিরগুলো অনুবাদটা যদি পড়ি বুঝতে পারবো যে এই শয়তানদের ক্ষমতা কতটুকু পরিকল্পনা করেছিল কাবাকে ভেঙে দেওয়ার যেটা ফিলসরা ফিলের মধ্যে এসেছে আলম তারা ফিল যে হাতি বাহিনীরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল কাবা শরীফকে কিন্তু আল্লাহ সামান্য কিছু পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করেছে তাদেরকে ধ্বংস করেছে সেই সময় নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে ফ্রাউনকে ধ্বংস করেছে পানিতে চুবিয়ে মেরে এই শয়তানগুলোকে বর্তমানে এই জয়ন্ত অবস্থায় কি আল্লাহ ধ্বংস করতে পারবে না অবশ্যই সেই পর্যন্ত যদি আমরা পৌঁছাইতে পারি তবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে যেইভাবে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন তার মুসা আল্লাহ সাল্লামের অনুসারীদেরকে তাদের ক্ষমতা যখন শেষ হয়ে গিয়েছিল মুসা আল্লাহ সাল্লামের ক্ষমতা যখন শেষ হয়ে গিয়েছিল যখন নীল নদের কিনারায় যে তারা দাঁড়ায় আর তাদের যাওয়ার কোনো রাস্তা নাই তাদের যতটা চেষ্টা যতটা প্রচেষ্টা তারা সম্পূর্ণ করেছিল তাদের শক্তি শেষ আল্লাহ শক্তি চালু তাদের জন্য আল্লাহ নীল নদে রাস্তা করে দিল পাহাড়ার জন্য ফ্রাউন এবং তার সেনাবাহিনী মনে করলো যে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা চলে যাব কিন্তু তাদেরকে আল্লাহ চুবিয়ে মারলো আজ বর্তমান এই শয়তানগুলোকে চুবিয়ে মারে আল্লাহ এদেরকে ছেড়ে দেবে না এদেরকে শাস্তি দেবে কাদের মাধ্যমে আল্লাহর বান্দার মাধ্যমে সেই জন্য আমরা যতই চিন্তা যতই ভাবনা যাই করি না কেন সব কিছু শূন্য সব শেষ যেই প্ল্যাটফর্মকে আল্লাহ বানিয়েছে দুনিয়াকে এই দুনিয়াকে আল্লাহ শেষ করে দেবে এই দুনিয়াটা হচ্ছে নিঃসন্ন এর কোনো মূল্য নেই মূল্যহীন যারা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে চায় তারা থাকতে পারবে না আর যারা থাকতে চায় না তারাও থাকতে পারবে না সেই জন্য আখেরাতের জন্য কিছু করা আর এইসব শয়তানদের ভয় ভীতি প্রদর্শন না করা কারণ মোটটি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেককেই আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসিন জায় কতিল মাউথ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে সে জেন কিংবা মানুষ পশু পাখি ইত্যাদি সবাইকে মৃত্যুবরণ করতে হবে সেই জন্য সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা একটা কথাকে ভেবে নেওয়া যে পৃথিবীটা হচ্ছে নিঃসন্ন এই পৃথিবীর জন্য কিছু করা দরকার নাই যতটুকু করা প্রয়োজন আল্লাহ আমাদেরকে বলেছেন চলতে ততটুকু ব্যতীত তার চাইতে আর বেশি কিছু করা দরকার নেই আল্লাহ তালা বলছেন আল হ্যাকুমুল হাত্তা তারা এই পৃথিবী দুনিয়া সম্পদে প্রাচুর্যতায় গাফেল তাদের প্রাচুর্যতা থাকবে হাত্তা জোর তুমুল মাকবির যতক্ষণ তারা কবর পর্যন্ত পৌঁছে যায় তাদের বুকের ওপর মাটি রাখা হয় সেই জন্য একটা কথা আমাদেরকে সর্বদা সর্বক্ষণ সর্ব সেকেন্ড আমাদেরকে মনে রাখতে হবে সব শূন্য পৃথিবী একের মূল্য নাই এক এক পয়েন্টও নাই বরং শূন্য এইটাকে আমাদেরকে শূন্য হিসাবেই ধরতে হবে কারণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আর জানতে হবে ইমান রাখতে হবে সর্বক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যতই বিপদ মুসিবত আসুক যতই অত্যাচার আমাদের উপরে আসুক আমাদেরকে সেই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে ইমান হারা হলে হবে না পরীক্ষা এইটাই তো ইমানের পরীক্ষা এই মুহূর্তে ইমানের প্রতি টিকে থাকা এইটাই তো আল্লাহ পরীক্ষা করছেন আমাদেরকে এই পরীক্ষাতে যারা পাস হবে তারাই তো সফল আল্লাহ তালা বলছেন ইমান আনার পর করণীয় ওগুলো কি আমাদের ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং স্থির থাকে ইমানারা পর অটল থাকে কোনো টাল বাহানা করে না অন্য কোনো ধর্মের মধ্যে যায় না তাদের যখন মৃত্যু হয় তাদের উপর ফেরেস্তারা নাজিল হয় এবং তাদেরকে সুসংবাদ দেয় যে তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাত আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন সেই জন্য প্রিয় ভাই সকল একটা কথা জেনে রাখবেন সব কিছু নিঃশূন্য শূন্য শূন্য শূন্য শূন্য কোনো মূল্য নেই এই পৃথিবীর কোনো মূল্য নাই এই পৃথিবীর চাকচিক্য দেখে যে প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে রয়েছি যেগুলো করছি বড় বিল্ডিং করতে হবে বড় গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আমাদেরকে জমাইতে হবে এসব চিন্তা ভাবনা ছেড়ে যতটুকু প্রয়োজন ততটুকু করেন এবং বাকিটুকু দিনের কাজের সময় দিতে হবে আমাদেরকে যদি আমরা দিনের কাজ সময় না দিই নিজের আমলের প্রতি মেহনত না করে আল্লাহ যে দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব যদি পালন না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং ক্ষতিটা আমাদেরই হবে পরিশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম এই বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৈফি দান করুক আল্লাহ আমিন